আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة عن أبي طلحة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه قلب ولا تصاوير রাহুল বুখারি ও মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলহি আসাল্লাম হালাল হারামের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছবি মূর্তি অঙ্কন করা মূর্তি তৈরি করা শরীয়তে একটি বড় নিষিদ্ধ কাজ এখন তো মানুষের অবস্থা দেখে মনে হচ্ছে যে এটা তেমন কোনো গুনহার তেমন কোনো পাপের কাজ নয় অথচ আল্লাহ এবং আল্লাহ রসুল এর উপরে খুব কঠোরতা আরোপ করেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের উপরে ইহকালে ও পরকালে অভিশাপ করেছেন তিনি তাদের জন্য অপমানজনক শাস্তি নির্ধারণ করেছেন কোরআন মাজিদের অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যারা কোনো কথা ও কর্মে আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় তাদের প্রতি আল্লাহ তালা অভিশাপ করেছেন তাদের জন্য আল্লাহ তালা জাহান নামে থাকার ব্যবস্থা করেছেন আর ছবি মূর্তি তৈরি করা আল্লাহর একটি সাদৃশ্য তৈরি করা যে কাজ আল্লাহ করেন আর এ কারণেই পরকালের তার একটা কঠোর কঠিন শাস্তির কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেছেন আবু তালাহ রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না যে ঘরে কুকুর ও ছবি থাকে বোখারি মুসলিম বখারি মুসলিমের বর্ণিত হাদিসে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না আবদুল ইবনে উমার রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদের জন্য রসুল সাল্লা সাল্লাম খুব কঠোর কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন যারা এসব ছবি মূর্তি অঙ্কন করে আল্লাহ তালা তাদের কঠোর কঠিন শাস্তি দিবেন রাসুল সাল্লাম আরও বলেন খালাক্তুম তোমরা যা তৈরি করেছ তাকে জীবিত করো সম্মানিত দর্শক মন্ডলী মানুষ কি সেদিন বিচারের মাঠে যেসব ছবি মূর্তি অঙ্কন করেছে তাদেরকে কি জীবিত করতে পারবে তারা কি ওইসব দেহেতে আত্মা দিতে পারবে সন্দেহের তো কোনো অবকাশ নেই তাকে এই কাজে বাধ্য করা হবে শাস্তি দেওয়ার সাথে সাথে তাকে এই কাজে বাধ্য করা হবে আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কুল্ল মুসাফেরিন ফিন্নার সমস্ত ছবি মূর্তি অঙ্কনকারী প্রস্তুতকারী জাহান নামে যাবে ও ইউজ আল্লাহু আফসান আর মানুষ যত ছবি মূর্তি অঙ্কন করছে তৈরি করছে আল্লাহ তালা তার জন্য আত্মা করবেন এবং সে আত্মা ওই ছবি মূর্তিতে প্রবেশ করিয়ে দিবেন এবং সেগুলিকে জাহান নামে নিক্ষেপ করা হবে বোখারি মুসলিমের অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষ দুনিয়াতে যত ছবি মূর্তি তৈরি করছে সমস্ত ছবি মূর্তিতে আত্মা দেওয়া হবে এবং সেইগুলিকে জাহান নামে নিক্ষেপ করা হবে আমরা বলতে পারি এইভাবে যে একজন মানুষের মূর্তি যদি পাঁচশো তৈরি করা হয় তাহলে বিচারের মাঠে পাঁচশোটা দেহ তৈরি করা হবে এবং পাঁচশোটা দেহতে আত্মা দেওয়া হবে এবং সেগুলিকে জাহান নামে নিক্ষেপ করা হবে ভাবুন বিষয়টি শুধু তাই নয় আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মন সৌরা সুরা যে ব্যক্তি ছবি মূর্তি অঙ্কন করবে তৈরি করবে তাকে পিটানো হবে এবং তাকে তাতে আত্মা দিতে বাধ্য করা হবে অলাইসাবে নাফেক কিন্তু সে আত্মা দিতে পারবে না সম্মানিত দর্শক মন্ডলী বোখারি মুসলিমের হাদিস সন্দেহের কোনো অবকাশ নেই ভাবার অবকাশ রয়েছে শ্বাস বন্ধ হওয়ার পূর্বে ভেবে একটা সমাধায় যেতে হবে দেশের রাস্তাঘাটে মোড়ে মোড়ে খাতা কলমে বই পুস্তকে জিনিসপত্রে যেখানে সেখানে ছবি মূর্তি পরিপূর্ণ এত বেশি কেন আসলে যেই জিনিসটি আল্লাহর নবী খুব বেশি করে নিষেধ করেছেন সেই জিনিসটা মানুষের অন্তর মন চাই করতে এ কারণেই মনে হয় এটা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তাকে পিটানো হবে এবং সেই মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে কিন্তু সে আত্মা দিতে পারবে না আত্মা দেওয়া তো মানুষের কাজ নয় এটা আল্লাহর কাজ তাকে পিটানো হবে শাস্তি দেওয়ার জন্য তাকে পিটানো হবে অপমান করার জন্য সে তো সক্ষম হবে না এটা আল্লাহ রসুল বলেই দিয়েছে তাকে শাস্তি দেওয়া হবে এবং অপমান করা হবে এটাই হচ্ছে কাজ সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ বিষয়ে খুব ভালো অবগত যে আমাদের প্রত্যেক বাড়িতে শোকে যে যেখানে সেখানে ছবি মূর্তি আর এটা যে এমন একটা নোংরা আদর্শটা মানুষের কাছে একটা পছন্দনীয় আদর্শ হয়ে গেল একটা পাপের কাজ মানুষের কাছে পছন্দনীয় হয়ে গেল নারী পুরুষ বাজার থেকে মূর্তি পুতুল কিনে নিয়ে এসে শোকেজে সাজিয়ে রেখেছে অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না আয়েসার জি আল্লাহ তালা বলছেন যে আল্লাহর নবী আমাকে বললেন আয়েসা আমি তি আন্না কেরামাকে তুমি তোমার ওই চাদরটা আমার এখান থেকে সরাও সেই চাদরের ছবি রয়েছে সেগুলো আমার চোখে পড়ছে তো রাসুল সাল্লাম এই কারণে তাকে সেটা সরিয়ে দিতে বললেন আর আমরা এগুলি শোকে যে সাজিয়ে রেখেছি আমরা তো মানুষের বাড়িতে দাওয়াতে গেলে কোন প্রয়োজনে গেলে দেখি যেই বাড়িতে উঠতে দিয়েছেন সেই বাড়িতেই দেখি ওই ঘরে ছবি মূর্তি পরিপূর্ণ হয়ে আছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের কাছে আশা রাখবো যে আমাদের এই আলোচনা শোনার পরে অবশ্যই এর উপরে একটা ঘৃণা আনবেন এবং বাড়িতে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করবেন নিক্ষেপ করবেন এটা নবীদের কাজ আয়েসা রাজি আল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম লাম ইয়াকুন ইয়াতুরুক ফি বাইতেহি শায়ান ফি তাসালিব ইল্লা হাতাকাহু আল্লাহর নবী বাড়িতে কোনো কিছু পেন ছবি আছে তিনি তাকে ভেঙে চৌচির করতেন নষ্ট করতেন বোখারি মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী বিশেষ করে আমার মুসলিম বোনেরা আপনাদেরকে আমরা অনুরোধ করে বলছি দেখুন রাসুল সাল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য আয়সার জিয়াল্লাহ তালানার বিবরণ তিনি বলছেন যে আল্লাহর নবী বাড়িতে কোনো কিছুতে ছবি মূর্তি দেখলে তাকে ভেঙে চৌচির করতেন নষ্ট করে দিতেন আপনার উচিত হবে বাড়িতে ঘরে যদি আপনার খাটে একটা ময়ূর ছাপানো থাকে বানানো থাকে হয়তো আপনি তখন খেয়াল করেননি বাসায় আছে ঘরে আছে আপনি মাথাটা কেটে ফেলুন ছেলে আপনার গেঞ্জি গায়ে দিয়ে আছে তাতে মূর্তি আছে আপনি একটা তেলের কোটা নিয়ে এসেছেন তাতে ছবি আছে আপনি সেগুলোকে তুলে ফেরার চেষ্টা করুন বন্ধ করার চেষ্টা করুন জাতি কেন এত ছবির মূর্তি নিয়ে ব্যস্ত আল্লাহ তাদের প্রতি রহম করুক আল্লাহ আমিন সম্মানিত দর্শক মন্ডলী আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের অপেক্ষায় আবার আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করবো আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো দিনই দায়ী দায়িত্ব কি আছে এগুলো পালন করবে সেগুলো পালন করবে যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম আ সম্মানিত দর্শক মন্ডলী আমরা ছবি মূর্তির আলোচনা করছিলাম আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন কাদামান নবী সাল্লাহ আলী ওসাল্লাম মিন সাফারিন আল্লাহর নবী এক সফর থেকে আসলেন আমি ওই সময়তে একটা চাদর দিয়ে একটা পর্দা ঢেকে রেখে একটা জালানা ঢেকে রেখেছিলাম আল্লাহ রসুল ঢুকেই সেটা দেখতে পেলেন ফাহাতা কাহু নিয়ে তাকে ছিঁড়ে ফেললেন আমি একটা চাদর দিয়ে একটা জালনা ঢেকে রেখেছিলাম তিনি ভেতরে ঢোকে তাকে নিয়ে একেবারে হাতে হাতে ছিঁড়ে ফেললেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরুষ মানুষ বাড়িতে ঢোকেন আপনার স্ত্রী ভুলবশত এগুলো করতেও পারে নিতেও পারে বা আপনার ছেলের জন্য হয়তো একটা গেঞ্জি নিয়েছে যাতে মূর্তি আছে ছবি আছে সেগুলো আপনারা এভাবে আমরা তো আশা করছি এভাবে ছেড়ে কেটে ফেলবেন যদি এটা ঘটে থাকে বই পুস্তক থাকলে তার উপরে আপনি কালি দিয়ে তাকে বন্ধ করবেন বা কাগজ দিয়ে ঢেকে তাকে বন্ধ করবেন করতেই হবে জরুরি মাইমুনা রাজি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম একদিন সকাল করলেন চিন্তিত অবস্থায় তিনি বললেন যে ওয়াদানি জিব্রাইল আল্লাহতা জিব্রাইল আলাইসাল্লাম আমার সাথে গত রাতে সাক্ষাতের অদা করেছিলেন তিনি আসলেন না ওল্লাহ ওমা আখলাফানি আল্লাহর কসম জিব্রাইল কোনোদিন অদা করে মিস করেননি তিনি কেন আসলেন না সুমা ওয়াকাফি নফসিহি জিরো ক্যালবিন তাহাতা ফোস্তাতিন খাটের নিচে মনে হয় ছিল কুকুরের বাচ্চা ফাও মেরাবেহি ফাও রেজা আল্লাহ রসুল এ ব্যাপারে তাকে বের করার আদেশ করলেন তিনি নিজে হাতে পানি নিয়ে সেই জায়গাটায় ছিটিয়ে দিলেন ফামসা ফালাকে জিব্রাইল সন্ধ্যা হলো জিব্রাইল আলাহিসাল্লাম চলে আসলেন আল্লাহ নবী বললেন আন্থা ওয়াদ দানি আপনি আমার সাথে অদা করেছিলেন যে আপনি আসবেন তো আসলেন না যে তো জিব্রাহ আলাইসাল্লাম বললেন দেখুন আমরা যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে প্রবেশ করি না আমি এসেছিলাম দেখি আপনার ঘরে খাটের নিচে কুকুর কুকুরের বাচ্চা এই কারণে আমি ফিরে গেছি সম্মানিত দর্শক মন্ডলী এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহর নবীর বাসা থেকে জিব্রাইল আলাইসাল্লাম ফিরে গেছেন ভিতরে ঢোকেননি ভিতরে খাটের নিচে কুকুরের বাচ্চা থাকার কারণে এবার শুনুন আয়েসার আনহা বলেন তো নোমরা কাতান ফিহা তাসাবির আমি একটা চাদর নিয়েছিলাম তাতে ছিল ছবি নবী আল্লাহর নবী বাড়িতে প্রবেশের সময় তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন ফারাই তল কারাহিয়াতা ফিল ওঝে আমি মুখে অসন্তুষ্টি ভাব দেখলাম আমি বুঝতে পারলাম যে তিনি আমার উপরে রাগান্বিত আমি বললাম আতুবি আল্লাহ রাসুলিহি আমি আল্লাহর নিকটে ফিরে যেতে চাই তার রাসুলের নিকটে ফিরে যেতে চাই আইয় দামিন আদনাব্দ আল্লাহ রসুল আমি কি পাপ করেছি বলুন আমি আপনাকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রসুল বলেন মা বা আলো হাজ তুমি এই চাদরটা নিয়েছো কেন এতে ছবি আছে তাই সারাজিল্লাহ তালানহা বললেন যে ইস্তারাই তোহা লে তাকুদা আলাইহা অতাওয়াসাদাহা আমি এটা ক্রয় করেছি আপনি বসবেন এই জন্য বালিশ হিসেবে ব্যবহার করবেন এই জন্য তখন আল্লাহ রসুল বললেন আয়সা শোনো যারা ছবি মূর্তি তৈরি করছে এদেরকে কেয়ামতের মাঠে খুব কঠোর কঠিন শাস্তি দেওয়া হবে আয়সা শোনো প্রবেশ করেন না যে বাড়িতে ছবি মূর্তি থাকে সম্মানিত দর্শক মন্ডলী বোখারি মুসলিমের হাদিস ভিতরে বাড়িতে ছবি থাকার কারণে আল্লাহ রসুল ভিতরে প্রবেশ করলেন না আগের হাদিসে আমরা বুঝতে পারলাম বাড়িতে ছবি মূর্তি থাকার কারণে জিব্রাইল আলাইসাল্লাম ঢুকলেন না এখানে আমরা বুঝতে পারছি যে বাড়িতে ছবি মূর্তি থাকার কারণে রাসুল সাল্লাহ সাল্লাম বাড়িতে প্রবেশ করলেন না ছবি মূর্তির বিষয়টি ভাবুন তো কত জটিল আজকে আমাদের ঘরে ঘরে মূর্তি শোকেজে শোকেজে মূর্তি যেখানে সেখানে পেপার পত্রিকায় মূর্তি ছবি কাপড় চুপড়ে ছবি মূর্তি পত্রে ছবি মূর্তি প্রত্যেকটা বস্তুর গায়ে বলতে গেলে ছবি মূর্তি পরিপূর্ণ আসলে এই জিনিসটাকে আল্লাহর নবী খুব কঠোর ও কঠিনভাবে নিষেধ করেছেন এই জন্যই মানুষ একে খুব ভালোবাসছে মানুষ একে অন্তর থেকে করতে চাচ্ছে কেন এটা একটা পাপের কাজ নেহায়াত অন্যায় কাজ যার বিনিময়ে হচ্ছে জাহান্নাম আলী রাজি আল্লাহ তালাহ বলেন আমরা একদা আল্লাহ রাসুলের জন্য খাদ্য তৈরি করেছিলাম এবং তাকে দাওয়াত দিয়েছিলাম তিনি আসলেন ও দাখালাল বায়ত ওরা সুরা তিনি বাড়িতে প্রবেশ করে দেখলেন বাড়িতে ছবি ফারাজা তিনি ফিরে গেলেন ফকুলতলী নবী সাল্লাহ আলী হাসাল্লামার জাকা বেয়াবি আন্তা উম্মি হে আল্লাহ রসুল কোন জিনিস আপনাকে ফিরিয়ে দিল আমার বাড়ি থেকে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক কি বিষয় কি ব্যাপার একটু বলুন আল্লাহ রসুল বলেন আলী ইন্নাফিল বাইতে সিত্রান অফিহাসুরা তোমাদের বাড়িতে একটা পর্দা আছে সেই পর্দাতে ছবি আছে এই জন্য আমি ফিরে যাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই হাদিস থেকে যেটা সবচেয়ে বড় গ্রহণীয় বিষয় নিব সেটা হচ্ছে এই যে কোনো বাড়িতে গিয়ে যদি দেখি যে বাড়িতে ছবি আছে মূর্তি আছে চতুর্দিকে ঝুলানো আছে তাহলে সেখানে থাকতে হবে না ফিরে আসতে হবে সে বাড়িতে অপেক্ষা করতে হবে না দাওয়াতও খেতে হবে না আল্লাহর নবী দাওয়াত না খেয়ে ফিরে চলে আসছেন জামাইয়ের বাড়ি থেকে আলীর বাড়ি থেকে এর চেয়ে আর কিছু বলার আছে এর চেয়ে আর কিছু করার আছে দেখুন উমর রাজিয়াল্লাহ তালাহ একদা সিরিয়ায় গেলেন সিরিয়ার জনৈক খ্রিস্টান নেতা উমর রাজিয়াল্লাহ তালহর জন্য খাদ্য তৈরি করলেন খাদ্য তৈরি করে উমারকে বললেন ইন্নি ওহিব্য আন্তুজিবানি অতুক্রিমানি আন্তা ও আসাবকা উমার আমি আপনার জন্য খাদ্য তৈরি করেছি আপনাকে দাওয়াত দিচ্ছি আমি আশাবাদী যে আপনি আপনার সঙ্গী সাথী সহ আমার দাওয়াত গ্রহণ করবেন আপনি আমাকে সম্মানই করবেন আপনি আমার বাসায় গেলে আমি নিজেকে গৌরবই মনে করব। এটা আমার গৌরবের ব্যাপার উমার রাজি আল্লাহ তালাহ বললেন দেখুন আমরা তোমাদের এবাদত খানায় প্রবেশ করি না তাতে মূর্তি থাকার কারণে উমার রাজি আল্লাহ তালানহ সে লোকের দাওয়াত কবুল করলেন না কেন তাদের ইবাদতখানায় মূর্তি আছে যেই ঘরে যেই বাড়িতে ছবি মূর্তি আছে সেই বাড়িতে দাওয়াত কবুল করতে হবে না যেই ঘরে ছবি মূর্তি আছে সেই বাড়িতে যেতে হবে না আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালানহকে এক ব্যক্তি দাওয়াত দিয়েছিল দাওয়াত পেয়ে আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালানহ বললেন যে আপনার বাড়িতে কি মূর্তি আছে তিনি বললেন জি হ্যাঁ ফা আবা তিনি তার দাঁতকে উপেক্ষা করলেন ফাঁকা কাসারা সুরা তখন সে ব্যক্তি ছবি মূর্তিগুলিকে ভেঙে ফেলল রসুল সাল্লি আলি সাল্লাম তো যে ঘরে ছবি মূর্তি থাকবে সে ঘরে ঢুকতে নিষিদ্ধ করেছেন এই জন্যই আব্দুল মাসুদ এ ঘরে প্রবেশ করলেন না যখন ওই ব্যক্তি বাড়ির ঘরের ছবি মূর্তিকে ভেঙে ফেলল তখন তিনি ওই বাড়িতে প্রবেশ করলেন এবং দাওয়াত কবুল করলেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা প্রথমে দেখলাম যে ঘরে ছবি মূর্তি কুকুরের বাচ্চা থাকার কারণে ফেরেস্তা জিবরাল আলি সাল্লাম প্রবেশ করলেন না তারপরে দেখলাম যে পর্দায় মূর্তি থাকার কারণে আল্লাহ রসুল বাড়িতে প্রবেশ করলেন না আমরা এটাও দেখলাম যে আয়েসার জি আল্লাহ তালানা একটা চাদর কিনেছিলেন যে চাদরে মূর্তি ছিল ছবি ছিল যে কারণে আল্লাহ রসুল বাড়িতে প্রবেশ করলেন না আমরা এটাও জানতে পারলাম যে উমর রাজি আল্লাহ তালানহ দাওয়াত কবুল করেননি তাদের এবাদতখানায় মূর্তি থাকার কারণে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই কথাগুলি আমাদের জীবনে খুব গ্রহণীয় মনে করব। এবং আমাদেরকে কেউ যদি দাওয়াত দেয় তাহলেও সেই বাড়িতে যদি ছবি মূর্তি থাকে এরকম অনলাইন কিছু থাকে তাহলে দাওয়াত নিয়ে কবুল করেও ফিরে আসতে হবে রাসুল সাল্লাম বলেছেন যে দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে এ কথা ঠিক দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে এটা এটা জরুরি আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি দাওয়াত কবুল না করে তাহলে সে রাসুলের নাফারমানি করলো কিন্তু দাওয়াত কবুল করার পরে গিয়ে যদি দেখায় যে বাড়ির এই অবস্থা তাহলে ফিরে আসতে হবে আর আমরা সবাই জানি যে নবীগণের নীতি ছিল ছবি মূর্তি ভেঙে দেওয়া কেন আমরা সবাই তো জানি যে ইব্রাহিম আলাহ ইসলামকে গ্রামের লোকেরা বললো চলো যে মেলা তখন তিনি বললেন আমি অসুস্থ যখন সবাই মেলা চলে গেল তখন তিনি সুযোগ বুঝে সেখানে গিয়ে সব ছবি মূর্তিগুলিকে ভেঙে চৌচির করলেন বিকেলে তারা জানতে পারলো এই ঘটনা সবাই বললো এই কাজ কে করেছে বলা বলি করলো ইব্রাহিম নিন্দা করে ডাকা ইব্রাহিমকে ইব্রাহিম আলাহ ইসলামকে ডাকা হলে তিনি বললেন যে ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে তাকে বলেন সেই বলে দিবে এগুলি কে করেছে তো ইব্রাহিম আলাইসাল্লাম ছবি মূর্তি ভেঙেছে তারপর আল্লাহর নবী যখন কাবা ঘরে প্রবেশ করলেন মক্কা বিজয়ের পরে তখন তো তিনি একবারে লাঠি হাতে করে বললেন ঢোকার সমাতে জাল হাক এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এই বলে তিনি কাবা ঘরে ঢুকে যত মূর্তি ছিল সবকে ভেঙে একবারে একাকার করে দিলেন সে মূর্তিগুলোর হাতে ছিল ইসমাইলের মূর্তি সে মূর্তিগুলোর হাতে ছিল ইব্রাহিম আলাহ ইসলামের মূর্তি এবং তাদেরও মূর্তি ছিল আল্লাহ রসুল তো সেগুলো গ্রহণ করলেন না সবকে একবারে ভেঙে একাকার করে দিলেন আল্লাহ রসুল আলী রাজি আল্লাহ তালানহকে বলেন আলী আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি যেখানে তুমি কোন ছবি মূর্তি পাবে সেই ছবি মূর্তিকে তুমি ভেঙে খান খান একাকার করে দাও ছাড়বে না তুমি কোনো উঁচু কবর উঁচু কবরকে তুমি ভেঙে সমান করে দাও মুসলিম শরীফের হাদিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম আলীকে খুব শক্ত করে কঠোরভাবে বললেন আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে চৌচির করে দাও তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্যবহল বিষয় শুনছিলাম যেটার পরিণতি হচ্ছে জাহান্নাম তা আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দাবি রেখে অনুরোধ করব যে আমাদের বাড়িতে যত ছবি মূর্তি আছে মূল্যায়ন না করে সেগুলি ভেঙে ফেলব সম্মানিত মুসলিম বোন আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনার ঘরের শোকে যে মূর্তি আছে পুতুল আছে এগুলি রাখেন না এগুলিকে ভালোবাসেন না এইগুলিকে ভেঙে ফেলুন এইগুলিকে সরিয়ে ফেলুন এগুলো থাকলে ফেরস্তা আসবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় শক্তিশালী তুমি একটু দয়া করো আমাদের ইমানকে মজবুত করো আমরা ছবি মূর্তিকে মূল্যায়ন না করি বিশেষ জরুরি কারণ সেটা ভিন্ন কথা লেখাপড়ার ব্যাপারে বা কোনো সমস্যার ব্যাপারে করতে পারে সেটা ভিন্ন কথা এই বিষয়ে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার ও মানার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ